মুজিদের লাইট জ্বালিয়ে মানুষ তার জান্নাতের পথটা চেনে নেবে এটাই আল্লাহ সুবাহ চান এই জন্য যুগে যুগে নবী রাসেউল আলাইহমুসালামগণকেও পাঠিয়েছেন কোরআন মজিদের এই শিক্ষা এত সুন্দরভাবে পেশ করা হয়েছে যে আয়াতগুলো ইতিমধ্যে এখানে আমরা আলোচনা করেছি সেখানে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি আজকে আমি যে তেইশ নাম্বার আয়াত তেলাওত করেছি তেইশ এবং চব্বিশ নাম্বার আয়াত সুরাই মোহাম্মদের এখানে আল্লাহ সুবাহ ঘোষণা করছেন এই সকল লোকদের প্রতি আল্লাহ অভিশাপ দিচ্ছেন এবং তাদেরকে বদির করে দিয়েছেন এবং তাদের চক্ষুগুলো অন্ধ করে দিয়েছেন কারা আগের আয়াতে গতকাল যে আলোচনা করেছিলাম যে সম্ভবত যদি তোমরা দুনিয়ায় ক্ষমতা লাভ করো তাহলে তোমরা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে এই লোকদের কথা বলা হয়েছে যে সেখানে আল্লাহ বলছেন যদি তোমরা দুনিয়ায় ক্ষমতা লাভ করো তাওয়াল্লা এই শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয় তাওয়াল্লার একটি অর্থ হল মুখ ফিরিয়ে নেওয়া বিমুখ হওয়া আর একটা অর্থ হল ক্ষমতা লাভ করা দুটি অর্থ প্রথম অর্থটি আবু হাইয়ান বাহারি মহিতের মধ্যে করেছেন যে যেই ব্যক্তি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় সেই ব্যক্তি তার পূর্ব প্রতিষ্ঠিত জাহিলিয়াতের মধ্যেই ফিরে যায় যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে সে জাহিলিয়াতের দিকে ফিরে যায় যেই জাহিলিয়াত হল সবচেয়ে বড় গুমরাহী পদভ্রষ্টতা সেই জাহিলিয়াতের মধ্যে আছে সকল অনাচার অবিচার জুলুম নিপীড়ন সে জাহিদিয়াতের দিকে ফিরে যাওয়ার মাধ্যমে দুনিয়ার মধ্যে ব্যাপক ফাসাদ সৃষ্টি করবে আর এরা দ্বিতীয় অপরাজ্যতা করবে সেই জাহিলিয়াতে নিমজ্জিত হওয়ার কারণে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে এটা বাহারে মহিতে আবু হাইয়ান এই অর্থটি করেছেন আর ইমাম কুর্তুবি তাওয়াল্লা শব্দর অর্থ নিয়েছেন ক্ষমতা লাভ করা এই অর্থ এটা যে এই ধরনের পাপাচারী লোকেরা যদি ক্ষমতা লাভ করে তাহলে এই ক্ষমতার বলে তারা পাপের পথটাকে প্রশস্ত করবে সমাজে অনাচার সৃষ্টি করবে জুলুম অবিচার করবে আর এর মাধ্যমে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে দুইটা অপরাধ তারা করবেই এইসব লোকদের কথা এখানে আল্লাহ বলছেন এই সব লোকদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন এই সকল লোকদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন কাদেরকে যারা এই কোরআনের পথে আসলো না কোরআন তাদেরকে ডাক দিয়েছে কোরআনের পথে আসার জন্য আল্লাহর পথে রাসুলের পথে আসার জন্য সেই ডাকে তারা সারা দিল না এই সব লোকদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا যখন ওই মুনাফিকদেরকে ডাকা হয় যে তোমরা যেহেতু নিজেদেরকে মুসলমান দাবি করো কোরআন মজিদ আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব এটা তোমরা দাবি করো মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহ রাসুল ওনার প্রতি ইমান এনেছো তোমরা দাবি করো তাহলে তোমাদের যেই মত পথ অনুযায়ী জীবন যাপন করছো এগুলা ছেড়ে দাও ছেড়ে দিয়ে তোমরা এসো আল্লাহ যা নাজিল করেছেন এই কোরআনের দিকে তোমরা তো দাবি করছো কোরআন আল্লাহর কিতাব তোমরা বিশ্বাস করো তাহলে এই কোরআনের দিকে তোমরা আসো আসো তোমরা রাসুলের দিকে রাসুল যেই পথ প্রদর্শন করেছেন রাসুলের সুন্না আল হাদিসের দিকে তোমরা আসো এই ডাক দেওয়াটা কি একেবারে যুক্তিসঙ্গত না যারা মুসলমান দাবি করে তাদেরকে যদি তোমরা মুসলিম দাবি করো কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে দাবি করো বিশ্বাস করো তোমরা তাহলে আসল কোরআনের দিকে তাহা লাও আল্লাহ বলছেন তাহা লাও আল্লাহ যা নাজিল করেছেন এই কোরআন এদিকে তোমরা আসো এবং রাসুলের দিকে আসো আল্লাহ বলছেন তোমরা তখন দেখতে পাবে যারা মুনাফিক তারা তোমাদের কাছ থেকে কূট কৌশল অবলম্বন করে পাশ কাটিয়ে চলে যাবে এবং তোমাদের এই দাওয়াত এই ডাক সকল মানুষের কাছে যাতে না পৌঁছে তোর জন্য তারা বাজার প্রাচীর দাঁড় করাবে এই লোকেরাই যারা দাবি করে আমরা ইমানে এনেছি আল্লাহর প্রতি রাসুলের প্রতি কিতাবের প্রতি দাবি করে এই লোকদেরকে যখন বলা হয় তোমরা যে দাবি করছো তোমাদের দাবি যদি সত্য হয় এটা প্রমাণ করো আসো তোমরা আল্লাহর দিকে আল্লাহর এবাদতি করো আল্লাহর কিতাব অনুযায়ী চলো রাসুলের অনুসরণ করো তখন তারা এই ডাক দিলে আর সহ্য করতে পারবে না মুখে দাবি করবে মুসলিম কিন্তু সহ্য করবে না পাশ কাটিয়ে চলে যাবে আল্লাহ বলছেন এই লোকদেরকে যারা কোরআনের ডাকে সারা দেয় না সেই সকল লোকদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন তাদেরকে বদির করে দিয়েছেন কান দিয়ে তারা আর শুনে না তাদের যত চিৎকার করে ডাক দেন ওই আওয়াজ পুষবে না হেদায়তের বাণী কোরআনের কথা তাদের কান দিয়ে আর প্রবেশ করবে না ও আবু সারাহুম এবং তাদের চক্ষুগুলোকে অন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ তাদের চক্ষুকে অন্ধ করে দিয়েছেন আর এই চোখ দিয়ে তারা সত্য দেখে না এই কোরআনকে আর এই চোখ দিয়ে তারা দেখে না কোরআনের পথ আর দেখে না ইসলামের পথ আর তারা দেখতে পায় না তারা এই কারণে যে তারা নিজেরা এই পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে আল্লাহর পথ থেকে রাসুলের পথ থেকে কোরআনের পথ থেকে নিজেরা নিজেদেরকে সরিয়ে নিয়েছে এই জন্য আল্লাহ তাদেরকে বদির করে দিয়েছেন তাদের অন্ধ করে দিয়েছেন এই সকল লোকেরা কোরআন নিয়ে কেন গবেষণা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম একদিন এই আয়াতটি যখন তেলাওত করছিলেন তখন ইয়ামনের এক যুবক সেখানে বসা ছিল সেই যুবক সাথে সাথে বলে উঠল যে অবশ্যই আল্লাহ এদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছেন আর আল্লাহ যতক্ষণ তাদের তালা না খুলবেন ততক্ষণ তাদের অন্তরের তালা আর খুলবে না এবং কোরআন তাদের অন্তরে প্রবেশ করবে না উমর রাজি আল্লাহানহু বসা ছিলেন এই যুবকের কথাটা উমরের কাছে খুব ভালো লেগেছে দেখলেন এত সুন্দর সে কোরআনের আয়াতটাকে উপলব্ধি করেছে আর ইমানটা তার এত মজবুত তার অভিমতটা যে প্রকাশ করেছে একেবারে সঠিক যেই জন্য উমর রাজি আল্লাহু উনি যখন খলিফা হলেন খলিফা হওয়ার পর ওই যুবককে তিনি নিজের পরামর্শদাতা হিসেবে নিয়ে এসেছিলেন সেই যুবককে তিনি খেলাফত পরিচালনায় ওনাকে যেন পরামর্শ দেয় তার পরামর্শ গ্রহণ করার জন্য তিনি তাকে নিয়ে এসেছিলেন এখানে তাদাব্বুর বলা হয়েছে তাদাব্বুর তাফাক্ষুর প্রায় কাছাকাছি শব্দ তারা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না এটা হলো তাফাক্ষুর অর্থ চিন্তা বা ফিকির করা চিন্তা করা ভাবনা করা আর তাদাব্বুর এর চেয়ে আরো গভীর কোরআনের অন্তর্নিহিত ভাব অনুধাবনের জন্য তারা কেন অনুসন্ধান করে না যে কোরআনের যে মূল স্পিড কেন কোরআন নাজিল করা হয়েছে কোরআন মানব জাতির জন্য কি নিয়ে এসেছে তার মূল তাৎপর্য অনুধাবনের জন্য এরা কেন ব্যাপক অনুসন্ধান করে না অর্থাৎ কোরআন মজিদকে শুধু তেলাওয়াতের কথা কেন বলা হয়নি ভাষা ভাষা শুধুমাত্র একটা অনুবাদ জানার কথা বলা হয়নি যে কোরআন মজিদের ভাবধারা কি এর অন্তর্নিহিত ভাব কি আছে কি শিক্ষা এর মধ্যে নিহিত আছে সে সব কিছু অনুসন্ধান করা উপলব্ধি করা বুঝা এবং তা গ্রহণ করা এটা হল কোরআনের তেলাওতের দাবি কোরআন তেলাওতের দাবি হল শুধুমাত্র তেলাওত নয় সাথে সাথে কোরআন মজিদকে উপলব্ধি করা বুঝা আর তাদাব্বুরের আরো একটি অর্থ হল গবেষণা করা কোরআন মজিদকে নিয়ে গবেষণা করা কোরআনের গবেষণা আসলেই খুব বেশি প্রয়োজন কারণ ইলমের মহাসমুদ্র হল এ কোরআন যত প্রকারের এলিম আছে সকল এলিমের মূল একত্রিত করা হয়েছে এ কোরআন মজিদে পৃথিবীতে যত প্রকারের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ হয়েছে সবগুলোর মূলে কিন্তু কোরআন মজিদ আমরা ইতিহাস থেকে জানি স্পেনের কৌডুবার মাদ্রাসাগুলোতে ব্যাপক গবেষণা হতো কোরআন মজিদ নিয়ে সেখানকার আলিমগণ কোরআন মজিদ থেকে গবেষণা করে তাদের ল্যাবরেটরিতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো তারা আবিষ্কার করেছেন কিন্তু খ্রিস্টানরা যখন স্পেন দখল করে কৌডুবার মাদ্রাসা থেকে সেই বিজ্ঞানের গবেষণাগারের সেই বিজ্ঞানের সকল বিষয়গুলো তারা এখান থেকে চুরি করে নিয়ে যায় ইসলামী জ্ঞান গবেষণার কেন্দ্র ছিল কর্ডবার তারা এগুলো চুরি করে নিয়ে যায় আর নিয়ে সেইগুলো তাদের নামে তারা প্রচার করে আজকে দুনিয়ায় তাদের নামে যে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো মানুষ জানতে পারে কে কে কি আবিষ্কার করেছে আসলে এরা আবিষ্কারক নয় এরা ছিল চুর মুসলমানদের গবেষণাগুলো তারা চুরি করে নিয়েছিল কৌডুবা থেকে আর সেইগুলো তারা নিজেরা নিজেদের নামে প্রকাশ করেছে প্রচার করেছে আর এখন তাদের নামই এটা প্রতিষ্ঠা লাভ করেছে আমি একদিন বলেছিলাম আইনস্টাইনের যে বাইনারি সূত্রটা এটা মূলত কোরআনের মূল কথা মুমিনের ইমানের মূল সূত্র এটা বাইনারি সূত্র যার দ্বারা আজকের বলতে গেলে অত্যাশ্চর্য যত আবিষ্কার সবগুলো বলছি বাইনারিটা বলছি আমি পরে এই যে কম্পিউটার আজকের দুনিয়ায় যে কম্পিউটার আবিষ্কৃত হয়েছে এই কম্পিউটার আবিষ্কারের সূত্রটা হলো বাইনারি যেই রকেট দিয়ে চাঁদে গেল সেই রকেট তৈরির সূত্র হলো বাইনারি বাইনারি সূত্রটা হলো জিরো ওয়ান সূত্রটা হলো জিরো ওয়ান জিরো ওয়ানটা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিরো কোন ইলাহ নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাইনারি সূত্র জিরো ওয়ান এই জিরো ওয়ান এই সূত্র দিয়ে এই দুনিয়ার আজকের দুনিয়ার সবচেয়ে বেশি আধুনিক যে আবিষ্কার তা হয়েছে এটার আবিষ্কারক বলা হয় আইনস্টাইনকে কিন্তু লাইলাহার আবিষ্কারক কি আইনস্টাইন আল্লাহ সুবাহ এই সূত্র পাঠিয়েছেন আর এই সূত্র মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দুনিয়ার মানুষের কাছে প্রচার করেছেন জিরো ওয়ান কোন ইলাহ নাই একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এই গবেষণাগুলো করার কথা মুসলমানগণ অতীতে করেছিলেন মুসলমানগণ আজকের মুসলমানগণ জ্ঞানের মূল উৎস নিজেদের গড়ে তালাবদ্ধ করে রেখেছে আর এখান থেকে ইহুদি খ্রিস্টানগণ অল্প সামান্য কিছু তারা চুরি করে নিয়ে তারা নিজেদের নামে যেগুলো তারা আবিষ্কার করে দাবি করে প্রকাশ করছে প্রচার করছে তাদের কাছ থেকে এটা গ্রহণ করার জন্য মুসলমানরা একেবারে পাগল হয়ে পড়ছে এই জন্য ওই পশ্চিমা বিজ্ঞানীদের পদচুম্বন করে এই নির্লজ্জ মুসলিম নামদারি লোকেরা তাদের পায়ে পতিত হয়ে তাদের কাছ থেকে যেন জ্ঞানের একটু তারা আহরণ করতে চায় অথচ জ্ঞানের সেই মূল উৎস কোরআন মজিদ তার গড়ে আছে সেটাকে তালাবদ্ধ রেখেছে যত্ন করে গিলাপ লাগিয়ে রেখে দিয়েছে এখান থেকে জ্ঞান অন্বেষণের চেষ্টা করে না গবেষণা করে না কোরআন মজিদ নিয়ে কোরআন মজিদে আল্লাহ সুবাহ বিভিন্ন আয়াতে সমগ্র সৃষ্টি জগৎ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু কোনো কিছু বাদ দেননি সবকিছুই তিনি এখানে পেশ করেছেন আমরা এটা পড়ি তেলাবত করি সব পাওয়ার আশায় আমরা সোয়াবের আশায় আমরা তেলাবত করি হ্যাঁ কোরআন তেলাওয়াত করলে সব পাওয়া যায় এটা কোরআন মজিদের বিশেষ বৈশিষ্ট্য আর কোন বই পড়লে সব পাওয়া যায় না কিন্তু কোরআন মজিদ না বুঝে পড়লেও সব পাওয়া যায় কিন্তু কোরআন এই না বুঝে পড়ার জন্য নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে মানুষ যেন এই কোরআন অনুসরণ করে চলে বুঝে শুনে কোরআন অনুযায়ী যেন জীবন যাপন করে এই সকল লোকেরা কোরআন নিয়ে কেন গবেষণা করে না এদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে আল্লাহ সুবাহ বলছেন যে যারা কোরআন মজিদ নিয়ে চিন্তা ভাবনা করে না গবেষণা করে না তাদের অন্তর তালাবদ্ধ এই অন্তরে কোরআন ঢুকবে না এই জন্য রাসুল্লাহ সাল্লু বলেছেন যে এমন লোক আছে যারা কোরআন তেলাওয়াত করে সুন্দর করে তেলাওয়াত করে কিন্তু তার এই তেলাওয়াত তার হলকুমের নিচে প্রবেশ করে না মুখ দিয়ে শুধু পড়ে অন্তর থেকে নয় তার অন্তরের প্রভাব পড়ে না সেই কোরআন তেলাওতের সব পাওয়া যায় কিন্তু কোরআন তেলাওত মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হল কোরআন মজিদকে বুঝে শুনে মানুষ যেন কোরআন অনুযায়ী আমল করে কোরআন নিয়ে গবেষণার আলোচনা করার পর্যালোচনা করার মর্যাদা অত্যধিক বেশি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা লাভ করে এবং অপরকে শিক্ষা দেয় তালিম এবং তাল্লুম এটা তেলাওয়াত নয় এই হাদিসটাকে এটা সহি হাদিস ওই মক্তবে কোরআন তেলাওয়াত শিখানোর জন্য বাচ্চাদেরকে আলিফ বাতাসিফ শিখানোর জন্য এই হাদিসটি বেশ বলা হয় কিন্তু আসলে আলিফ বাতাসা শিকার জন্য শুধু বলা হয়নি এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা কোরআন মজিদ নিজে শিক্ষা লাভ করে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন নাজিলের পট ভূমিকা সহকারে তার ঐতিহাসিক পট ভূমিকা এবং তার বাস্তবতা এবং বর্তমানের উপযোগিতা সহকারে কোরআন মজিদকে উপলব্ধি করবে বুঝবে শিখবে কোরআন যেই সময় নাজিল হয়েছিল সেই নাজিলের ঐতিহাসিক পটভূমিকাও যেমন তার জানা থাকবে সাথে সাথে বর্তমান সময়ের উপযোগিতা এই সময়ে কোরআনের বাস্তবায়নের প্রক্রিয়া সেটা উপলব্ধি করবে এই জ্ঞান এইভাবে কোরআন মজিদকে বুঝবে এবং সাথে সাথে অন্য কেউ শিক্ষা দেবে যে এই কাজটা করবে শিখবে এবং শিখাবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন সেই হলো তোমাদের মধ্যে উত্তম রাসুল্লাহ সাল্লু আলহাম আরো বলেছেন বলেছেন কোনো একটা কৌমের কিছু সংখ্যক লোক যখন কোন একটা ঘরে একত্রিত হয় এবং সেখানে তারা পুরাণ মজিদ থেকে তালাওত করে এবং তাদের মধ্যে পুরাণ মজিদের দাঁড় স্পেশ করে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি প্রশান্তি নাজিল করা হয় যারা কোরআন মজিদের দাসে শরিক হয় তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজেল করা হয় এবং আল্লাহর রহমতের ফেরেস্তাগণ তাদেরকে চতুর্দিক থেকে গেরাও করে রাখেন হুমুর রহমান এবং আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে রাখে এবং আরো সে আল্লাহর নিকটবর্তী যে ফেরেস্তাগন রয়েছেন ওই ফেরেস্তাদের সাথে আল্লাহ ওই লোকগুলো সম্পর্কে আলোচনা করেন তাদের কথা উল্লেখ করেন জিকির করেন জাকার রহমল্লাহ আল্লাহ জিকির করেন জিকির তো কি স্মরণ করেন আল্লাহ এই দাসের মধ্যে যারা বসেছে তাদের নাম দাম সহকারে ওই আরসের নিকটবর্তী ফেরেস তাদের সামনে আল্লাহ উল্লেখ করেন যারা অমুক অমুক অমুক এইভাবে বসে কোরআন মসজিদের দাস এইভাবে বসে আছে কোরআন মসজিদের দার্সের যে মর্যাদা কত যে তাদের কথাগুলো তাদের নামগুলো আল্লাহর আরসে নিকটবর্তী ফেরেস্তাদের সাথে আল্লাহ আলোচনা করেন যেই ব্যক্তির আমল তাকে পিছনে পেলে দিয়েছে তার অন্য কোনো মর্যাদা তার বংশ মর্যাদা তার কোনো ধরনের বাহ্যিক কোনো কিছুই তাকে এগিয়ে দিতে পারে না তার কোন প্রাচুর্য ঐতিহ্য বংশ মর্যাদা এ কোনো কিছুরই মূল্য আল্লাহর কাছে নাই যদি তার আমল না থাকে কোরআন মজিদের দাঁড় তো শুনল বসলো কিন্তু কোরআনরা আমল করল না তাহলে সে পিছনে পড়ে গেল এগিয়ে যাবে কে যে সে দাঁত শোনার পর সে অনুযায়ী আমল করে কোরআন মজিদ আল্লাহ সুবাহ পক্ষ থেকে এমন এক কিতাব পাঠানো হয়েছে যদি মানুষ এই কোরআনকে ধরে সে কোনোদিন পদভ্রষ্ট হবে না বিদায়ী হজ্জের ভাষণে রাসুল্লাহ সাল্লু বলেছিলেন তারা তুফিকুম আমরাইন লাং তাদুল্লু ইংতামাক সাকুম বিহিমা কিতাব আল্লাহি ওয়াসুন্নাতি আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তোমরা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাত আল হাদিফ আর কোনোটার গ্যারান্টি দেন নাই এই দুইটাকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যারা এটাকে আঁকড়ে ধরবে তারা কোনোদিনই ভ্রষ্ট হবে না আর এই দুটাকে যখনই ছাড়বে সে পথ ভ্রষ্ট হয়ে যাবে তাকে আর হেদায়তের পথে কেউ আনতে পারবে না এই জন্য এই কোরআন মজিদ বুঝা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করা কোরআন অনুযায়ী আমল করা এটা মুমিনের অপরিহার্য দাবি হল তার ইমানের দাবিটা যদি কেউ তা না করে আল্লাহ বলে দিচ্ছেন তার অন্তরের মধ্যে তালা লেগে গেছে এই কোরআন আর তার অন্তরে প্রবেশ করবে না এই কথাটি কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বলা হয়েছে এর আগে আমি কিন্তু এই আলোচনাগুলো করে এসেছি তবু আল্লাহ আলা কুলুবিহীম তাদের অন্তরের উপর আল্লাহ মুহর মেরে দিয়েছেন খাতাম আল্লাহ আলা কুলুবিহীম আল্লাহ তাদের অন্তরের মধ্যে মুহর মেরে দিয়েছেন এই তবা খাতামা এই শব্দগুলো এমনই মুহর মেরে দেওয়া অর্থাৎ শিল গালা করে দেওয়া তার অন্তরের মধ্যে এমন ভাবে শিল গালা করে দেওয়া হয়েছে এটা আর খুলবে না আর না করলে বাহির থেকে কোনো কিছু এর ভিতরে প্রবেশ করবে না অর্থাৎ কোরআন প্রবেশ করার পথটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন যদি কোরআন নিয়ে কেউ চিন্তা ভাবনা না করে কোরআন বুঝার চেষ্টা না করে কোরআন অনুযায়ী আমল না করে তাহলে সে পথ ভ্রষ্ট হয়ে যাবে إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم যারা তাদের পিছন দিকে ফিরে গেছে তার সামনে হেদায়াত সুস্পষ্ট হওয়ার পর আসলে শয়তান তার মন্দ কর্মকে সুশোভিত করে দিয়েছে এবং তাকে মিথ্যা আশা দিয়ে রাখছে আল্লাহ বলছেন তার কাছে হেদায়াত স্পষ্ট হওয়ার পর যে এখান থেকে ফিট পিড়ে চলে গেছে পিছন দিকে অর্থাৎ যার সামনে আল্লাহর দিন সুস্পষ্ট হল কোরআন তার সামনে পেশ করা হলো সেটা বুঝলো এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব কোরআন এরপরও সেই কোরআনের পথে আসলো না কোরআনের জীবন গড়ল না বরং তার পিছন দিকেই চলে গেল পূর্বে যে জাহিলিয়াতের মধ্যে ছিল কোরআন বিবর্জিত যেই জীবনে সে অভ্যস্ত ছিল সেই জীবনেই ফিরে গেল এরা বলা হয়েছে মুনাফেকদের কথা মুনাফেকরা তো ইমান প্রকাশ্যভাবে এনেছে প্রকাশ্য তারা মুসলিম হয়েছে ইসলামের বাহ্যিক পরিচিতিটা তাদের মধ্যে আছে ইসলামের আনুষ্ঠানিক কিছু এবাদতও তারা পালন করে এদের কথা বলা হয়েছে যে এদের কাছে তো হেদায়তটা এখন পরিষ্কার তারা তো বুঝতে পেরেছে কিন্তু এর এরপরেও তারা এই কোরআনের পথে নিজের জীবনকে না গড়ে কোরআন বিবর্জিত যেই জীবন ধারা আছে সেই জীবনেই তারা নিজেরা নিজেদেরকে ফিরিয়ে নিয়ে গেছে এই সকল লোকদের অবস্থা আল্লাহ বলছেন যে আসলে তাদের শিক্ষক হল শয়তান এসব লোকদের শিক্ষক তাদের রাহবর পথ প্রদর্শক হল শয়তান সেই শয়তান কি করছে কি আর শৈতানু সাউওয়ালালাহুম তারা যে কোরআন বাদ দিয়ে অন্য মত পথে তাদের জীবন পরিচালনা করছে শয়তান তাদের কাছে ওই পথটাকে খুব সহজ করে তুলে ধরেছে সুন্দর করে তুলে ধরেছে আকর্ষণীয় করে তুলে ধরেছে ওইটার মধ্যেই তারা প্রশান্তি পায় ওটা তার ভালো লাগে মন্দ কর্মটা তাদের কাছে উত্তম আর উত্তম কর্ম তাদের কাছে কষ্টকর এই জন্য আল্লাহর পথে রাসুলের পথে কোরআনের পথে চলতে এই সকল লোকেরা খুব কষ্ট অনুভব করে এই জন্য সহজ জীবনের পথে তারা চলে যায় যেই পথে আছে বুক বিলাস যেই পথে আছে আনন্দ তৃপ্তি স্বাদ দুনিয়ার সবকিছু ভোগ করার মহা সমারোহর সুযোগ তারা এই জন্য এই সকল লোকেরা ওইটাকেই তাদের কাছে খুব ভালো মনে করে কিন্তু এটা যে অতি অল্প সময়ের সেই চেতনা তাদের নাই মমিনগণ কোরআনের পথে চলতে গিয়ে দুনিয়ার হয়তো অনেক কিছু থেকে তারা বঞ্চিত হন কিন্তু তারা চিরস্থায়ী ভাবে আল্লাহর কাছে ভোগের এমন উপকরণ পাবেন যা কোনো দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারেনি এবং সেটা অনন্তকাল তারা এই বুক বিলাসের সুযোগ পাবে আরামায়েশের উপকরণ তারা সেখানে পাবে আল্লাহ সুবাহ এখানে এই মুনাফিকদের এই কথাটা বলা হয়েছে তাদের কাছে হেদায়াতে সুস্পষ্ট হয়ে যাওয়ার পর হুদা তাদের কাছে হেদায়াত পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা ফিরে গেছে তারা ফিরে গেছে তাদের পিছন দিকে যেদিকে যেখান থেকে এসেছিল যেই কুফরির মধ্যে তারা ছিল সেই কুফুরি থেকে তারা এসেছিল এখানে কোরআনের পথে ইসলামের পথে এসেছিল ইমান এনেছিল মুসলিম হয়েছিল কিন্তু এটা তাদের ভালো লাগেনি এখান থেকে তারা ফিরে গেছে তাদের ওই পূর্বাবস্থায় এই মুনাফিকদের কথা বলা হয়েছে তাদের পূর্ব অবস্থায় ফিরে গেছে যাওয়ার কারণ হলো কি শয়তান তাদের ওই মন্দ কর্মটাকে তাদের পূর্ব অবস্থার সেই জাহিলিয়াতকে খুব সুন্দর সুশোভিত করে দেখিয়েছে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরেছে ওটাতে সে আকর্ষণ অনুভব করেছে সাপ পেয়েছে মজা পেয়েছে ওটাই তার নগদ সাথে সাথে ওটা মানে নগদ সাপ পায় মজা পায় এই জন্য ওই পথে ফিরে গেছে ওয়া আমলা আলাহুম আর শয়তান তাদেরকে মিথ্যা ধুকায় প্ররোচিত করে রেখেছে আসান্বিত করে রেখেছে এখন না পাইল তার সামনে বিপুল সম্পদের সমারোহ বড় নেতৃত্বের প্রলোভন তার সামনে তুলে ধরেছে তুমি এটা পাবে ওটা পাবে এই জন্য দিন রাত কত যে পরিশ্রম করে যেমন সম্পদের জন্য যে সম্পদটা তার এখন নাই শয়তান তার মধ্যে সেই আগ্রহ পয়দা করে দিয়েছে আমলালাহুম তার মনের মধ্যে শয়তানি আগ্রহ পয়দা করে দিয়েছে ওই সম্পদের ওইটা পাওয়ার জন্য যেহেতু শয়তান তার মধ্যে এই ধরনের একটা আগ্রহ পয়দা করে দিয়েছে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আর যে নেতৃত্বটা তার এখন নাই ওইটা পাওয়ার জন্য শয়তান তাকে ওইদিকে আকৃষ্ট করে রেখেছে ওইটা তুমি পাবে তোর জন্য দিন রাত ওই চিন্তা চেতনায় সব সময় নিয়োজিত রাখে এটাকে আমরা দেখছি না একটু চিন্তা করলে এটা বোঝা যায় যে শয়তান তাদেরকে কিভাবে এইভাবে ধোকা দিয়ে তাদের প্ররোচিত করে আসান্বিত করে রেখেছে দেখেন ক্ষমতায় যাওয়ার জন্য একদল পাগল প্রায় ক্ষমতায় যাওয়ার জন্য কত কষ্ট করে মিছিল মিটিং হরতাল অবরোধ জ্বালাও পুড়াও অনেক কিছু করে মায়ের খায় জেল খাটে কত কিছু করে জীবনও দেয় এ সবকিছু করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তায় যেগুলো বেশি লাপালাপি করে আর বড় বড় কথা বলে যারা এরা উদ্দেশ্য কোনটা জানেন সবটাই চিন্তা করে আমার দল যদি ক্ষমতায় যায় আর নেত্রীর যদি আমার প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় তাহলে বড় একটা পথ পেয়ে যাব এটা করে কেন পথ পাওয়ার জন্য দেখবেন যারা ক্ষমতায় আছে তাদের অনেকগুলো আছে এক সময় মন্ত্রী ছিল এখন নাই এরা কথা বলে এখন বেশি বেশি বেশি কথা বলে এটা কি জন্য এটা করে চিল্লা চিল্লি বেশি করে বড় বড় কথা বলে এটা এই জন্য যে এবার না হয় মন্ত্রী হতে নাই পারলাম আমার নেত্রী আমার প্রতি অসন্তুষ্ট কোনো কারণে কারণ একটা ছিলই বাস্তব কারণ ছিল অসন্তুষ্টের বাস্তব কারণ ছিল এখন নেত্রীকে আবার কেমনে খুশি করা যায় নেত্রীর পক্ষে তার গুণগান গেয়ে খুব চিল্লা চিল্লি করে ময়দানে বড় ময়দানটাকে গরম করে রাখে এই জন্য এবার না হলেও আবার যদি আগামীতে ক্ষমতায় আসি তখন এই মন্ত্রিত্বটা পাওয়া যাবে এই জন্য আসলেই এদেশে দলের মধ্যে যারা আছে এ সবগুলো তারা একজনকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে এটা আমরা দেখি গত এই বর্তমান সরকারের মধ্যে এমন অচিনা অযোগ্য কিছু মুখ মন্ত্রী হিসাবে কারণটা কি নেত্রী যখন জেলে ছিলেন কেউ নেত্রীর সেবা শুশ্রূষা করেছেন মন্ত্রী হয়েছেন কেউ নেত্রীকে জেল থেকে মুক্ত করার জন্য কোর্ট কাছারিতে ব্যাপক তৎপরতা চালিয়েছেন এ কারণে মন্ত্রী হয়েছেন ওই সময় যারা নেত্রীকে ছেড়ে দূরে সরে গিয়েছিলেন এই সুযোগে জায়গাটা ফাঁক পেয়ে অনেকে এখানে ঢুকে এসে নেত্রীর গুণ কীর্তন করেছিলেন মন্ত্রী হয়েছেন এখানে হতে হল ওই একজনকে নেত্রীকে খুশি করা লাগে যেমন ক্ষমতাসীন যে আছে তার বেলায় যেমন আর যারা বিরোধী দলে আছে তাদের বেলায়ও তেমন অবস্থা দুই দলের মধ্যে একই এরা এদেরকে শয়তান এইভাবে তাদেরকে আশা দিয়ে রেখেছে তোমার নেত্রীর এই ঠিক মতো করে যাও গুণগান করে যাও সেবা শুশ্রূষা ঠিক মতো করে যাও গুণ কীর্তন করে যাও তাহলে তুমি একটা পদ পেয়ে যাবে মন্ত্রিত্ব একটা পেয়ে যাবে এইভাবে শয়তান তাদেরকে মিথ্যা আশা দিয়ে রাখে আর তাদের মন্দ কর্মগুলো যত পাপাচার অন্যায় তারা যা করে চলেছে সেই কাজগুলোকে শয়তান তাদের কাছে খুব অত্যধিক যুক্তি উপযোগী বর্তমান যুগের প্রেক্ষাপটে এটা প্রয়োজন এই ধরনের বিভিন্ন ভাবে তাকে ধোকা দিয়ে তার কাছে এটা আকর্ষণীয় করে রাখে কারণ এদের শিক্ষক হল শয়তান আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলেছেন যে যেই সব লোকদের সামনে হেদায়াত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর তারা আবার জাহিলিয়াতের দিকে ফিরে গিয়েছে সেই সকল লোকদেরকে শয়তান তাদের ওই জাহলিয়াতকেই আলোক মন্ডিত করে দেখাচ্ছে আর মিথ্যা আশায় তাদেরকে ডুবিয়ে রেখেছে শয়তানের এই ধুকায় পরে তারা এই হেদায়াত থেকে বঞ্চিত হয়ে গুমরাহিটাকেই তারা পছন্দ করে নিয়েছে আমরা যদি বাস্তবে দুনিয়ার মানুষগুলোর মধ্যে কোরআনের আয়াতগুলো একটু ফিট করার চেষ্টা করি তো আমরা দেখতে পাবো এই কোরআনের মানদণ্ড দিয়ে আমরা দেখতে পাব আমাদের এই দেশে বিপুল সংখ্যক মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে প্রকৃতপক্ষে এরা মুসলিম নয় এরা নিজেরা জাহিলি জীবনযাপনে অভ্যস্ত মানব রচিত মতবাদে তারা বিশ্বাসী মানুষের তৈরি করা দিনে তারা জীবন পরিচালনা করছে এ সবগুলি হল কুফুরি কুফরি পথে নিজেদেরকে তারা পরিচালিত করে তৃপ্তি পাচ্ছে তাদের উস্তাদ হল শয়তান এরা শয়তানের সাগরিদ সবাই বাহ্যিকভাবে তারা মুসলিম নাম ধারণ করে পরিচয় দেয় আর আমরাও বুকার মতো তাদের মুসলিম দাবিটাকে আমরা মেনে নিয়ে মুসলিম মনে করি এটা চরম ভাবে একটা বিভ্রান্তি কিন্তু আল্লাহ এই বিষয়গুলো কোরআন মজিদের মধ্যে স্পষ্ট করে দেন মাঝে মধ্যে আমি এটা বলি যে আমাদের প্রকৃতপক্ষে সহি আকিদা এই বিষয়ের উপর আমাদের যথেষ্ট ঘাটতি এখনো রয়ে গেছে কারণ এখন আমরা হক এবং বাতিলের মধ্যে আমরা মিশ্রণ গটিয়ে ফেলি হক এবং বাতিলকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারি না আমরা বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে আমরা বাতিলকে হকের সাথে হককে বাতিলের সাথে আমরা মিশিয়ে একটা নতুন ধর্ম আমরা দাঁড় করাতে চাই এটা নতুন একটা ধর্ম মাত্র অথচ আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটিও না এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না আল্লাহ স্পষ্ট আদেশ করে দিয়েছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটিও না একাকার করে ফেলো না সত্য সত্যই মিথ্যা মিথ্যাই সত্য এবং মিথ্যাকে তোমরা এমন ভাবে আলাদা করো যে সত্য গ্রহণ করতে চায় যেন সে যেন পরিষ্কার দেখে শুনে বুঝে দেখলেই বুঝতে পারে এটা সত্য সহজে এটা বুঝতে পারে এটা সত্য মিথ্যার দিকে তাকালেই যেন সে বুঝতে পারে এটা মিথ্যা তোমরা সত্য এবং মিথ্যাকে এইভাবে পৃথক করো দুইটাকে একেবারে পাশাপাশি রেখো না মিশ্রণ ঘটিও না আর জেনে বুঝে তোমরা সত্যকে গোপন করো না সত্যকে তোমরা স্পষ্টভাবে উচ্চারণ করো প্রকাশ করো ভয়ে সত্যকে গোপন করা তা মস্ত বড় অন্যায় আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওমান আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিমার কে হতে পারে যার কাছে আল্লাহর নিদর্শন জানা আছে এরপর সে এটা গোপন করে সে তার সত্য এলিম জানা আছে কিন্তু গোপন করে এর চেয়ে বড় জালিম আর কেউ নাই রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন মান সুইলা যেই ব্যক্তি এমন বিষয়ে জিজ্ঞাসিত হলো যে বিষয়টি তার জানা আছে জানা থাকা সত্ত্বেও সে এটা গোপন করল আমতের দিন তার মুখে আগুনের লাগাম পরানো হবে যেই ব্যক্তি সত্য জানার পর গোপন করে হক কথা বলে না ভয়ে সেই ব্যক্তির মুখে কেয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে এই জন্য শয়তান যে সকল লোকদেরকে ঢুকায় ফেলে প্ররোচিত করে প্রভাবিত করে জাহিলিয়াতের মধ্যে নিয়ে গেছে মিথ্যা আশায় তাদেরকে ডুবিয়ে রেখেছে এই সকল লোকেরা শয়তানের অনুসারী হওয়ার পরেও দাবি করে মুসলিম যদি তাদের এই দাবিটাকে মেনে নিয়ে কেউ মুসলিম মনে করে প্রকৃত মুসলিমদের কাতালে কাতারে সামিল করে দেয় তাহলে সে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটালো ইসলাম এবং কুফুরকে একাকার করে ফেলল আর যদি জেনে বুঝে করে তাহলে সে সবচেয়ে বড় জালেম কেয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে এই জন্য যারা ইসলাম নিজেদের দিন হিসেবে ঘোষণা করার পর মুসলিম পরিচয় দেওয়ার পর কোরআন মজিদকে তাদের জীবন চলার পথে একমাত্র গাইড হিসেবে গ্রহণ না করে মানুষের তৈরি করা কোনো মতবাদের পিছনে সে ছুটে যায় ওটা কি তার সঠিক মনে করে এরা হলো মূর্ত কাফের এই কাফেরদেরকে কাফের হিসাবে ঘোষণা করা দরকার যে দশটি কারণে একজন ইমানদার কাফির হয় এর মধ্যে এটাও একটি কেউ যদি মনে করে যে আল্লাহ যা নাজিল করেছেন কোরআন মজিদে যে বিধান নাজিল করেছেন এটা সত্য পাশাপাশি মনে করে আজকের দুনিয়ার প্রেক্ষাপটে যে মানুষের তৈরি করা যে আইন কানুন বিধি বিধান এটাও মান্য করা যায় সেটাকে মানাটাকে শ্রেষ্ঠ মনে করে না বা এটাকে কোরআনকে বাদ দেওয়ার কথাও বলে না সে কোরআনের কথা এই সত্যতাও স্বীকার করে আবার ওইটাকেও সে সত্যতা স্বীকার করে সে কাফের দশটি কারণের মধ্যে একটি কারণ কারণ তার শিক্ষক হল শয়তান সে শয়তানের সাগরিদ শয়তানের সাগরিদকে আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া কোন ইমানদারের কাজ নয় ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم এটা এ কারণে আল্লাহ বলছেন যেটা এই কারণে যে তারা ওই সব লোকদেরকে বলে যারা আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করে আল্লাহ যা নাজিল করেছেন কোরআন মজিদ এ কোরআনকে অপছন্দ করে ওই লোকদেরকে তারা বলে সানুতি ওকুম ফি বাউদুল আম আমরা অচিরেই কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব আল্লাহর না ফরমানদেরকে যারা আল্লাহর কিতাব কোরআন মুজিদকে তাদের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে না কোরআনকে অপছন্দ করে ওই সব লোকদের কাছে গিয়ে এই মুনাফেকরা বলে মুনাফেকরা বলে যে তোমরা বেশি তাড়াহুড়া করো না আমরা তোমাদের সাথে আছি তোমাদের সবকিছু না মানলেও আমরা তোমাদের কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব এই মুনাফেকরা কাফেরদের সাথে মিলে যে গোপন পরামর্শ করে আল্লাহ তা জানেন এখানে কি কথাটা বলছেন এটা কি বুঝে আসছে যে এই সকল লোকেরা এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে এই মুনাফিকরা যারা বাধ্যত মুসলিম তারা ওই সব লোকদের কাছে গিয়ে বলে যারা কোরআন মজিদকে অপছন্দ করে আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করে আল্লাহর বিধানকে অপছন্দ করে আল্লাহর হুকুম হাকামকে অপছন্দ করে এই সব লোকদের কাছে গিয়ে বলে সকল বিষয়ের সম্ভব না হলেও যেহেতু আমরা মুসলমানদের মাঝে আছি মুসলিম পরিচয় আমাদের হয়তো তোমাদের সবকিছু আমরা মানতে পারবো না তবে আমরা কিছু কিছু বিষয়ে অবশ্যই আমরা তোমাদের আনুগত্য করবো তোমাদের কিছু কিছু আইন কানুন তোমাদের বিধিবিধান হুকুম হাকাম আমরা মেনে চলবো তাদের কাছে গিয়ে আনুগত্য প্রকাশ করে গোপনে গোপনে বাহ্যিকভাবে মুসলমানদের মধ্যে আছে মুসলমানদের সাথেই আছে কিন্তু গোপনে তাদের কাছে গিয়ে বলে আমরা সকল বিষয়ে পারছি না কারণ আমাদের পরিচিতির কারণে আমাদের পরিচিতি মুসলিম হয়তো এখন ওই মন্দির গড়ে গিয়ে দুর্গার সামনে বক্তি দেওয়া সম্ভব নয় কিন্তু সেই দুর্গার সামনে গিয়ে দুর্গার গুণগান একটু দূরে থেকে আমরা করব এটা করে না তারা বিভিন্ন পূজা মণ্ডপে যায় একদিকে হজও করে হজ থেকে আসাবার ওই পূজা মণ্ডপেও যায় গিয়া দুর্গার কালীর গুণগান গায় যদিও তার সামনে গিয়ে একটা বক্তি না দেয় না কিন্তু কিছু গুণগান গায় এখানে বোঝা এটা যে অন্তত পক্ষে এতটুকু তফাত থাকা দরকার যদি ওখানে গিয়ে সেটা ভক্তি দিয়ে দেই তাহলে মুসলমানদের মধ্যে আর থাকতে পারবো না মুসলমানদের বুট পাবো না এতটুকু দূরে থাকি কিন্তু গুণগান তো করে ফেললো ঠিকই অনুরূপ ভাবে জীবনের সকল ক্ষেত্রে তারা কুফফারদের অনুসরণ করে আল্লাহর কোরআনকে তারা অপছন্দ করে যে কুফফারগণ সেই কুফফারের আইন কানুন বিধি বিধানকে তারা মেনে নেয় আর এই জন্য তারা ওই কুফফারদের কাছে গিয়ে বলে আমরা কিছু কিছু বিষয়ে তোমাদের আনুগত্য করব সবকিছু না করলেও আজকের দুনিয়ার খ্রিস্টানগণ আবিষ্কার করেছে গণতন্ত্র পুঁজিবাদ এগুলো হলো খ্রিস্টানদের আবিষ্কার করা আব্রাহাম লিঙ্কন মূলত গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই জন্য তার নামে এটা প্রচারিত যদিও পূর্ব থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল এই গণতন্ত্রটাকে মুসলিম নাম বাড়ি লোকেরা তাদের নিজেদের ধর্ম হিসাবে গ্রহণ করেছে তাদেরকে বোঝাচ্ছে আমরা সরাসরি তোমাদের খ্রিস্টান ধর্ম আমরা গ্রহণ করতে পারলাম না কারণ আমাদের পরিচয়টা মুসলিম এই জন্য আমরা সরাসরি খ্রিস্টান হইনি কিন্তু তোমাদের ধর্ম যে গণতন্ত্রটা জীবন বাস্তবায়নের ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে এটার প্রয়োজন এই ক্ষেত্রে আমরা তোমাদের সাথে একমত তোমাদের এই ধর্ম গণতন্ত্রটাকে আমরা গ্রহণ করে নিলাম আমাদের পরিচয়টা শুধু মুসলিম এটা থাকবে আলাদা তাদের সাথে চুক্তি করে নিল এদের কোথায় এখানে আল্লাহ বলে বলছেন যারা আল্লাহর নাজিল করা কিতাব কোরআন মজিদকে অপছন্দ করে এই সব লোকদের কাছে গিয়ে তারা বলে আমরা তোমাদের কিছু কিছু বিষয় আমরা মেনে চলব কিছু কিছু বিষয়ে তোমাদের আনুগত্য করব তা এটা করে কি গোপনে প্রকাশ্য করে না প্রকাশ্য যতটুকু বলে আসলে গোপনে এর চেয়ে অনেক বেশি চুক্তিটা হয় গোপনে গোপনে এটা করে আল্লাহ বলছেন ইসরারাহুম তারা যে গোপনে পরস্পরের মধ্যে এ ধরনের একটা চুক্তি করছে আল্লাহ তা জানেন তারা মনে করছে কেউ জানে না কিন্তু আল্লাহ এটা জানেন এই আয়াতটিতে এত ব্যাপক অর্থ নিয়ে আসা হয়েছে যেটা যদি এই আয়াতটি আলোচনা করে দিনও করা যায় তাহলে মানুষের জীবনে সবকিছু এখানে চলে আসবে কোনো কিছু বাদ নাই মানুষ কাফেরদের জীবন দর্শনের কোনো একটা অংশ যদি কেউ গ্রহণ করে সে তারই অন্তর্ভুক্ত তার দলের অন্তর্ভুক্ত সে প্রকাশ্য সে যত বড় মুসলিম সে যত বড় সে মুত্তাকি পরহেজগার বলে প্রকাশ করুক না কেন কাফেরদের একটা বিধানও যদি মেনে নেয় তাহলে সে ওই কাফের দলভুক্ত আমাদের দেশে এখন দেখেন একদল ইমাম উলামা একদল পীর কত দরবেশ পুরোহিত কত কিছু দল বেঁধেছে একজুট হয়েছে সবাই জুটবদ্ধ হয়ে ওই নাস্তিক মোরতাদদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছে তারা নতুন নতুন কর্মসূচি দিচ্ছে আর প্রতিষ্ঠিত শয়তানি তাগতি শক্তির পক্ষে তার অবস্থান নিয়েছে এরা ইমাম এরা আলিম উলামা ইত্যাদি নাম এরা সকলেই হল শয়তানের শিষ্য এদের গুরু শয়তান এ সবগুলো হল শয়তানের সাগরিক বাহ্যিকভাবে দেখতে এদেরকে মুসলিম মনে হয় মনে হয় এরা ইমামের বেশ পড়া আলিমের বেশ পড়া এই বাহ্যিক নমুনা দেখে তা মনে হয় সবগুলো হল শয়তানের সাগরিক এদের উস্তাদ হল শয়তান শয়তান তাদেরকে এই কাজ পথে লাগিয়েছে এই শয়তানগুলো প্রকাশ্যভাবে ইসলামের কিছু কথা বলে আর গোপনে গোপনে ওই তাগুত শয়তানের কাছে গিয়ে বলে তোমার সাথে আমাদের সম্পর্ক আসলে আমরা স্থাপন করেছি সবগুলো তো আমরা মানতে পারবো না বাহ্যিকভাবে তো আমাদের পরিচিতিটা দেখতে হবে আমাদের পরিচিতিটা এইভাবে আমরা রাখি আর আসলে তোমারই সহযোগিতা করে যাব তোমাকে ভোট দেব তোমার যা যত প্রকারের সহযোগিতা লাগে তুমি যা করো সবকিছু সমর্থন করব তার গোপনে গোপনে তাদের সাথে চুক্তি করে এই কথাটাই আল্লাহ ইয়াতের মধ্যে এটা বলেছেন চিরকাল এটা পাবেন এই শ্রেণীর মানুষগুলো যারা নিজেরা নিজেদেরকে মুসলিম মনে করবে কোরআনের প্রতি ইমান এনেছে মনে করবে কোরআন হাতে নিয়ে চলবে কিন্তু কোরআনকে যারা অপছন্দ করে তাদের সাথে গোপন সম্পর্ক স্থাপন করবে তার নিজের হাতে কোরআন কিন্তু এই কোরআনকে যে অপছন্দ করে তার সাথে গোপন সম্পর্ক স্থাপন করে গোপনে গোপনে তাকে গিয়ে বলবে আমরা কিছু কিছু বিষয়ে তোমার আনুগত্য করব। তোমার আইন কানুন সবগুলো মানতে পারবো না কিছু কিছু তোমার আইন কানুন আমরা মেনে চলবো এটা গোপনে গোপনে তাদেরকে গিয়ে এই আশ্বাস দেয় তাদের সাথে এইভাবে একটা সম্পর্ক স্থাপন করে আর আল্লাহ বলছেন এদের এই গোপন যে সম্পর্ক গোপন চুক্তি এ সবকিছু আল্লাহ জানেন আমি গতকালকে বলেছিলাম সুরাই নিসাতে আল্লাহ কথা বলছেন তারা গোপন সলা পরামর্শ যা কিছু করে আল্লাহ তা লিখে রাখছেন আর এখানে বলছেন আল্লাহ তাদের সকল গোপন সলা পরামর্শ আল্লাহ জানেন আল্লাহর এলিমের বাইরে তারা কিছুই করতে পারে না এই আয়াত থেকে দেখেন এই সমাজের সব সময় হক এবং বাতিল দুইটাকে পৃথক করা যাবে সত্যপথী দলকে বাতিল পন্থী গুরু থেকে আলাদা করা যাবে কে হকের উপর আছে কোন দলটি হকের উপর এটা স্পষ্টভাবে এটা বোঝা যাবে চিনা যাবে আর বাতিল যারা তাদেরকে স্পষ্টভাবে চিনা যাবে বোঝা যাবে হকপন্থী দল কোনো সময় বাতিলের সাথে কোনো প্রকারের আতাপ করে না গোপন কোন সম্পর্ক করে না সব সময় তাদের জীবনও যদি চলে যায় বাতিলকে বাতিল বলে ঘোষণা দেয় বাতিলকে সবসময় তারা সম্পর্ক ছিন্ন করে দূরে সরে রাখে তাদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করে না আর যারা বাতিলপন্থী তারা কুফফারদের সাথে সকল বিষয়ে না হলেও কিছু কিছু বিষয়ে একমত পোষণ করে কিছু কিছু বিষয়ে তাদের সাথে সম্পর্ক রাখে এরা বাতিল হওয়ার জন্য এটাই এই দলিলই যথেষ্ট এদেশে এক সময়ে ইসলামের দ্বারক এবং বাহক বলে প্রতিষ্ঠা লাভ করেছিল যেই দল জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের কাছে ইসলামী আদর্শের পতাকাবাহী দল হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল একামতি দিনের উদ্দেশ্য নিয়েই দলগুলো গঠিত হয়েছিল কিন্তু তারা বাতিলের সাথে আতাত করতে করতে এক পর্যায়ে সেই বাতিল দলে রূপান্তরিত হয়ে গেছে তাদের এবং বাতিলের মধ্যে আর কোনো তফাৎ নাই সেই কুফফার দল আর তাদের ইসলামের নাম নিয়ে দল ডাকার মধ্যে কোনো তফাৎ নাই সেই কাফের দলগুলোর যেই ধরনের আকিদা বিশ্বাস যেই কর্ম তাদের কর্ম অনুরূপ হুবহু একই রকম কিছু কিছু বিষয় নয় প্রায় সকল বিষয়ে তারা বাতিলদের সাথে আতাপ করতে করতে তাদের সাথে মিশতে মিশতে আস্তে আস্তে তাদের কাছ থেকে কিছু গ্রহণ করেছে হঠাৎ করে করেনি যেই কারণে তারা বুঝতে পারেনি তারা ইসলাম থেকে কুফুরের পথে চলে গেছে ইসলাম ছেড়ে দিয়ে তাগুত শয়তানের পক্ষে তারা চলে গিয়েছে গিয়ে নিজেরা সরাসরি তাগুত শয়তানের ভূমিকায় নিজেরা অধিষ্ঠিত হয়েছে এটা তারা বুঝতে পারেনি কারণ একদিনে ঘটনা ঘটেনি ক্রমান্বয় হয়েছে আস্তে আস্তে স্লোলি তাদের এই মোটিভেশনটা হয়েছে তাদের চেঞ্জটা এসেছে খুবই স্লোলি বুঝতে পারেনি তারা বুঝতে পারবে যদি কোরআন হাতে নেয় তারা কোরআন ছেড়ে দিয়েছে কোরআনের সময় তাদের চলার পথের পথের চালিকা শক্তি ছিল আজ তাদের চলার পথের চালিকা শক্তি কোরআন নয় আজকে তারা রাজনৈতিক চিন্তা ধারা কোথা থেকে গ্রহণ করে আমেরিকা থেকে গ্রহণ করে ব্রিটেন থেকে গ্রহণ করে দেখেছেন তাদের অভিযুক্ত অপরাধীদের পক্ষে মামলা চালানোর জন্য তারা ব্রিটেন থেকে খ্রিস্টান আইনজীবীদেরকে ভাড়া করেছিল আমেরিকায় তারা লবিস্ট নিয়োগ করেছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে তারা এগুলো করেছে কারণ এদের কাছে তারা আশ্রয় নিয়েছে তারা আল্লাহর কাছে আশ্রয় নেয়নি কারণ তাদের ইমান এখন এমন পর্যায়ে চলে গেছে তারা মনে করে আল্লাহর কাছে আশ্রয় চাইলে পাওয়া যাবে না খ্রিস্টানদের কাছে আশ্রয় চাইলে পাওয়া যাবে কারণ তারা যেহেতু খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করেছে খ্রিস্টানরা তাদের গণতান্ত্রিক ধর্মের গুরু এই জন্য এই গুরুদের কাছে তারা আশ্রয় এখন চায় যেই কারণে তারা এখন হক থেকে বিচ্ছুত হয়ে কুফরির পথে তারা চলে গেছে এ সকল বিষয় এই আয়াত দিয়ে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাব যারা কোরআনকে অপছন্দ করে এই সব লোকদের কাছে যায় খ্রিস্টানরা কি কোরআন পছন্দ করে কখনো নয় যারা কোরআন অপছন্দ করে তাদের কাছে গিয়ে তারা বলে আমরা তোমাদের কিছু কিছু বিষয়ে আনুগত্য করব তোমাদেরকে মেনে চলব গোপনে গোপনে তাদের সাথে চুক্তি করে সাধারণরা জানে না আর এই গোপনের এই চুক্তি আল্লাহ বলছেন আমি জানি তারা গোপনে গোপনে বাতিলের সাথে যে চুক্তিগুলো করেছে ইসলামের নাম ধারণ করে আল্লাহ বলছেন আমি সব জানি তাদের গোপন চুক্তিগুলো আর আল্লাহ তার এলিমের ভিত্তিতে সকল ফয়সালা করেন তারা যখন আল্লাহর কাছ থেকে তারা সরে গেছে আল্লাহর কাছে আশ্রয় না নিয়ে খ্রিস্টানদের কাছে আশ্রয় চেয়েছে আল্লাহ তখন তাদের দিক থেকে তার আশ্রয় উঠিয়ে নিয়েছেন এই জন্য তারা এখন লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে হয়তো এই জমিনে এত লজ্জাস্কর অভিযোগ কোন মানুষকে সাধারণত দেওয়া হয় না এরা কত নির্লজ্জের মতো এমন অভিযোগে অভিযুক্ত হচ্ছে তারা ধর্ষণকারী নারী দর্শনে অভিযুক্ত হয়ে তারা এখন শাস্তি বুক করে এরা লুটেরা এরা হত্যাকারী এই কত বড় ধরনের অভিযোগগুলো আল্লাহ তাদেরকে অপমানিত করছেন তাদের কারণে তাদের আমলের কারণে আল্লাহ অপমানিত করছেন লাঞ্ছিত করছেন এই জমিনে তাদেরকে এটা আমাদের জন্য বড় ধরনের একটা মডেল শিক্ষার আমরা যেন কখনো বাতিলের সাথে কোনো প্রকারের আপাত না করি আল্লাহর আশ্রয় থেকে যেন আমরা নিজেদের কখনো নিজেদের আশ্রয়ে বা অন্যের আশ্রয়ে সরিয়ে না নেই এখানে আমাদের বড় শিক্ষা নিহিত আছে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি ইমান যেন আমাদের আরো মজবুত হয় দৃঢ় হয় এবং কোরআন কি যেন আমরা আক্ষে ধরে থাকি কথায় কাজে যেন আমাদের সব সময় মিল থাকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন এখানে তাহলে শেষ করি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক